السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد সুপ্রিয় দর্শক শ্রোতা শুরুতেই জানাচ্ছি আপনাদের বিশেষ আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা আমাদের হাদিসের কাহিনী এ অনুষ্ঠানে সহি মুসলিমের হাদিসের আলোকে আমরা একজন জাদুকর একজন ধার্মিক একজন বালক তিন ব্যক্তির একটি কাহিনী আমরা শুনছিলাম সেই বালক জাদুকর এর কাছে নিয়মিত জাদু শিক্ষা করলে করলেও আবার একজন ধার্মিকের কাছে ধর্ম সম্পর্কেও সে শিক্ষা নিতে শুরু করে এমনকি বালক পরীক্ষাও করে ফেলল যে জাদুকর সত্য না ধার্মিক সত্য আল্লাহর কাছে জাদুকর প্রিয় না ধার্মিক ব্যক্তি প্রিয় পরীক্ষায় ফলাফল পেয়ে গেল ধার্মিক ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে গ্রহণযোগ্য আল্লাহর কাছে প্রিয় পাত্র তার কাছ থেকে আরও ধর্ম শিক্ষা নিয়ে নিজে ধর্মের উপর আন্তরিকভাবে প্রতিষ্ঠিত হল মেনে নিল কিন্তু বাহ্যিকভাবে প্রকাশ করতে পারছে না সেই জালেম শাসকের ভয়ে এভাবেই এই ছোট বাচ্চা আল্লাহ সুবাহানা হুয়া তালার উপর আস্থা রেখে আল্লাহর পর বিশ্বাস করে তার এই সুন্দর আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে সেবামূলক চিকিৎসাও অব্যাহত রাখল হঠাৎ তার এই সেবার কথা সেই শাসকের খুবই কাছের একজন ব্যক্তি যে ছিল অন্ধ মানুষ দৃষ্টিশক্তি ছিল না কিভাবে তার কানে গেছে যে এই ধরনের একজন বালক জাদু শিক্ষা করতে আসে আর সেই বালক চিকিৎসার মাধ্যমে অন্ধ ব্যক্তিকেও দৃষ্টিশক্তি দৃষ্টিশক্তি সম্পন্ন করে ফেলতে পারে এ কথা জানার পরেই সেই অন্ধের ইচ্ছা জাগল যে তাহলে সেই বালককে ডেকে তার কাছে আমি চিকিৎসা নেব বালককে ডাকলে নির্জনে বালককে ডাকলে বালক সেই অন্ধ ব্যক্তিকে প্রথমে বলে যে আমি আল্লাহ সুবাহকে বিশ্বাস করি তার প্রতি ইমান এনেছি আপনি যদি আল্লাহর প্রতি ইমান আনেন তাহলে আমি আপনার সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ হয়তো বা আপনার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেবেন সে অন্ধ ব্যক্তি যার দৃষ্টিশক্তি নেই সেই অনুভব করতে পারে সকল সুখ স্বাচ্ছন্দ্য থাকলেও চোখ দিয়ে কিছু দেখতে পায় না কত অসম্পূর্ণ তাকে মনে হয় তো সেই ব্যক্তি দৃষ্টিশক্তি পাওয়ার আশায় সেই জালেম শাসকের কথাও ভুলে গিয়ে সেই বাচ্চার উপদেশে বা নির্দেশে সে বলে ফেলল যে হ্যাঁ আমি আল্লাহর প্রতি ইমান আনলাম ইমান এনে ফেলল ইমান আনলেই সেই বাচ্চা তার জন্য আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ সে আপনার প্রতি ইমান এনেছে সুতরাং আপনি তাকে সুস্থ করে দিন তাকে পূর্ণ দৃষ্টিশক্তি দিয়ে দিন দোয়া করার সাথে সাথেই সেই ব্যক্তি অন্ধ ব্যক্তি সুন্দর দৃষ্টিশক্তি পেয়ে একেবারে তার অন্ধত্ব সব দূর হয়ে গেল সুবহান আল্লাহ এভাবেই সুস্থ তো প্রকৃতপক্ষে করতে পারেন একমাত্র আল্লাহ সুবাহানা কঠিনকে দূর করে সহজ করে দিতে পারেন আল্লাহ সুবাহানা অসুস্থকে সুস্থ করে সুস্থ করে দিতে পারেন আল্লাহ সুবাহানা তেমনিভাবে সুস্থকেও কঠিন অসুস্থ করে দিতে পারেন আল্লাহ সুবাহানা সেই শাসকের কাছের ব্যক্তি এ দৃষ্টিশক্তি পাওয়ার পরে সে আল্লাহর প্রতি আরও আকৃষ্ট হয়ে যায় এবং আল্লাহর প্রতি ইমানকে সে আরো সুন্দর করার চেষ্টা করে চেষ্টা করলে এই সংবাদ শাসকের কাছে পৌঁছে যায় যে শাসকের কাছের ব্যক্তি আল্লাহর প্রতি ইমান এনে আল্লাহকে মেনে চলছে এ কথা শাসকের কানে পৌঁছলে শাসক রেগে যায় যে আমি হলাম রব আর আমাকে রব বাদ দিয়ে আরেকজনকে রব হিসাবে স্বীকার করবে আমার কাছের মানুষ তা কখনো হতে পারে না তাই সেই ব্যক্তিকে বলা হলো যে তুমি যেই দিন গ্রহণ করেছ যেই রবকে তুমি বিশ্বাস করেছ সেই রবকে তুমি অস্বীকার করো সে দিনকে তুমি ত্যাগ করো না হলে তোমাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে যে আল্লাহর প্রতি ইমান এনেছে আল্লাহকে পেয়েছে সে কখনো সহজে আল্লাহকে ছাড়তে পারে না আল্লাহকে অস্বীকার করতে পারে না সে ব্যক্তি বলে ফেললেন যে আমাকে যত বড়ই শাস্তি দেওয়া হোক না কেন যে আল্লাহ সুবহান হুয়া আল্লাহর আমি সন্ধান পেয়েছি যে আল্লাহর প্রতি ইমান এনেছি সেই আল্লাহকে আমি কখনো ত্যাগ করতে পারি না এই জবাব দিলে কঠিনভাবে শাস্তি দেওয়া হলো সেই লোহার চিরুনি দিয়ে করাত দিয়ে সেই ব্যক্তির মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ দ্বিখণ্ড করে তাকে হত্যা করা হলো কিন্তু তখনও ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি আল্লাহর পর ইমানের পরে অটল ছিল কখনো আল্লাহর ইমানকে সে ত্যাগ করেনি সাথেই সন্ধান চালানো হলো কে তাকে ইমানের দাওয়াত দিয়েছে খুঁজে বের করা হলো সেই গোলাম সেই বালক সে বালককে নিয়ে আসা হলো তাকেও অনেক শাস্তি দেওয়া হলো শাস্তি দেওয়ার পরে তার কাছে সন্ধান নেওয়া হলো সে কার মাধ্যমে ইমান এনেছে বাধ্য হয়ে সেই বালক সংবাদ দিয়ে ফেলল যে অমুক ধার্মিক ব্যক্তি যে অমুক জায়গায় রয়েছে তার কাছেই আমি এ ধর্ম পেয়েছি এ দিন পেয়েছি এ ইমান পেয়েছি সেই ধার্মিক ব্যক্তিকে নিয়ে আসা হলো নিয়ে এসে তাকেও বলা হলো যে তুমি আল্লাহকে অস্বীকার করো আল্লাহর সেই দিনকে ত্যাগ করো না হলে তোমাকে চরম শাস্তি দেওয়া হবে সেই ব্যক্তি আল্লাহর দিনকে কখনো অস্বীকার করতে পারেনি সেই দিনকে ত্যাগ করতে পারেনি সম্মত হয়নি বরং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সেই ইমানের উপর অটল থাকবে বলে স্বীকৃতি দিলে তাকেও ওই ব্যক্তির মতোই সেই লোহার করাত দিয়ে মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ ছিঁড়ে দিয়ে ফেরে দিয়ে দ্বিখণ্ডিত করে তাকে হত্যা করা হয় ইমানদার বলতে এখন বাকি শুধু ওই বালক যাকে শাসক তার বড় রাষ্ট্রীয় জাদুকর বানাচ্ছিল সেই বাকি এখন এখন তাকে শাস্তি দেওয়া হলো কিন্তু যতই তাকে শাস্তি দেওয়ার চেষ্টা করে তাকে শাস্তি দিতে পারছে না বাদশাহ তখন তার সেই বাহিনীকে নির্দেশ দেয় যে তোমরা কি করো একে তো বহু শাস্তি দিয়েও তাকে শাস্তি দেওয়া যাচ্ছে না অতএব তোমরা একে নিয়ে যাও নিয়ে গিয়ে সেই বিশাল পাহাড়ের উপর থেকে তাকে নিচে নিক্ষেপ করো নিক্ষেপ করে তাকে এভাবে হত্যা করে আসো বাদশাহ সেনাবাহিনী এই বালককে নিয়ে চলল সেই উঁচু পাহাড় থেকে তাকে ফেলে হত্যা করার জন্য যখন এই পাহাড়ের উপর উঠতে শুরু করে বাচ্চা সেই ছেলে আল্লাহ সোভানা হুয়া আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ আমার অপরাধ শুধু এতটুকুই আমি আপনার প্রতি ইমান এনেছি সুতরাং আমাকে ধ্বংস করার জন্য যারা এসেছে তাদেরকে ধ্বংস করার মালিক তো তুমি তুমি তাদেরকে ধ্বংস করে আমাকে রক্ষা করো আল্লাহর কাছে এ দোয়া করলেই যারা সেই ছেলেটিকে উঁচু পাহাড় থেকে নিক্ষেপ করে হত্যার জন্য নিয়ে গেল তারাই সকলে উঁচু পাহাড় থেকে কিভাবে যেন নিচে পড়ে সকলেই নিহত হল আর সেই ছেলেই অক্ষত অবস্থায় নিরাপদে সে ফিরে আসল শাসক সেই বাদশাহ খবর পেয়ে এ অবস্থা দেখে সে আরও রাগান্বিত হয় যে কি ব্যাপার আমি যাকে হত্যা করার জন্য এত সব আমার বাহিনী দিয়ে পাঠালাম তারাই নিহত হয়ে গেল আর সেই নিরাপদে ফিরে আসলো এ আশ্চর্য কথা আবার আরেক বাহিনীকে নির্দেশ দিল তোমরা তাহলে এবার কি করো তাকে নিয়ে পাহাড় থেকে নয় এখন তোমরা তাকে নিয়ে বিশাল সমুদ্রে যাও তাকে একটা নৌকা করে তোমরা সকলেই মিলে বিশাল সমুদ্রে যাও এই সমুদ্রের গভীরে যখন তোমরা পৌঁছে যাবে তখন সেখানে তাকে পানিতে ফেলে দিয়ে হত্যা করে তোমরা ফিরে চলে আসবে এই বলে বাচ্চাকে সেই ছেলেকে হত্যা করার জন্য আবার পাঠায় পাঠালে আল্লাহ সুবহান হাত আলা তিনিই তো হলেন জীবন মরণের মালিক তিনি যাকে জীবিত রাখবেন সেই জীবিত থাকতে পারে আর যাকে জীবিত রাখবেন না যতই জীবিত থাকার চেষ্টা করুক তাকেই মৃত্যুবরণ করতে হবে যেমন আমরা জানি সেই ফেরাউনের বাহিনী মুসা আলি সালাতামকে তার সাথীদেরকে হত্যা করার জন্য সমুদ্র পথে ধাওয়া করেছিল কিন্তু সেই সমুদ্র অতিক্রম করে যাদেরকে হত্যা করার কথা আল্লাহ তাদেরকে জীবিত রাখলেন আর যারা হত্যা করবে আল্লাহ তাদেরকেই হত্যা করলেন আল্লাহ আকবার এটাই আল্লাহ সুবাহান হওয়া তালার বিধান এটাই আল্লাহর ক্ষমতা অতএব আল্লাহকে ভয় করা উচিত আল্লাহকে বিশ্বাস করা উচিত বাদশার নির্দেশে সেই বাহিনী তাকে নিয়ে ছুটল সেই সমুদ্র পথে বিশাল সমুদ্রের গভীরে চলে গেল এখন তারা বাচ্চাকে নিক্ষেপ করবে সেই ছেলেটিকে নিক্ষেপ করবে পানিতে হত্যা করবে সেই ছেলে একইভাবে আল্লাহর কাছে দোয়া করল হে আল্লাহ অপরাধ শুধু আমার এতটুকু তোমার প্রতি ইমান এনেছি সুতরাং তুমি আমাকে রক্ষা করো আর যারা আমাকে হত্যা করতে এসেছে তাদেরকেই তুমি ধ্বংস করো আল্লাহ সুবহান তালার কাছে এ দোয়া করলে সাথে সাথে আল্লাহ সুবহান তালা দোয়া কবুল করে যারা তাকে সমুদ্রই হত্যা করার জন্য নিয়েছে আল্লাহ রাবুল্লাহ আলমিন তাদেরকেই পানিতে ডুবালেন আর সে ব্যক্তি সেই বিশাল সমুদ্র থেকে নিরাপদে আল্লাহ রাবুল আলমিন তাকে জীবিত রাখলেন সে নিরাপদে আবার ফিরে আসলো বাদশার মাথা তো গরম কি ব্যাপার সেই বাহিনীকে দিয়ে পাঠালাম সেখানেও তারাই নিহত হলো সে সুস্থ থেকে জীবিত ফিরে আসলো এই বাহিনীকে পাঠালাম এরাও শেষ হয়ে গেল কিন্তু বাচ্চা সুস্থ হয়ে সুস্থ অবস্থায় সে নিরাপদে নিরাপদে ফিরে আসলো সুতরাং একে তো হত্যা করা সহজ বিষয় নয় পরিশেষে সেই ছেলে নিজেই প্রস্তাব দিল হে বাদশা জেনে নিন আপনি আমাকে হত্যা করতে চান আল্লাহ হতালা যদি আমাকে মৃত্যু না দেন তাহলে আপনার মতো ক্ষমতাসীন যতই ব্যক্তি হোক না কেন কারো পক্ষে আমাকে হত্যা করা সম্ভব নয় আল্লাহ আমাকে মৃত্যু দিলে আমার মৃত্যু হবে আল্লাহর নামেই শুধু আমার মৃত্যু হতে পারে এছাড়া কখনো আমার মৃত্যু হবে না আল্লাহ সুবহানা হুয়া তালা এর প্রতি তার ছিল এই ধরনের অগাধ বিশ্বাস শেষে বললেন সেই বাচ্চা বলল যে সুতরাং আপনি যদি আমাকে হত্যা করতে চান তাহলে একটি কাজ করতে হবে তা হল এক জায়গায় সকল মানুষকে আপনি সমবেত করবেন সমবেত করার পর সেখানে একটি উঁচু জায়গায় আমাকে রাখবেন সকলের সামনে একটি তীর তৈরি করে একটা ধনুক দিয়ে আপনি আমাকে তীর ছড়বেন তবে এমনি তীর ছড়লে হবে না আপনি তীর ছড়ার সময় আল্লাহ সুবহানা হওয়া তালা যেই আল্লাহর প্রতি আমি বিশ্বাস করি সেই আল্লাহর নামে আপনি তীর ছুড়বেন আপনি বলবেন বিসমিল্লাহ রব্বিল গোলাম সেই এই গোলামের এই বাচ্চার রব আল্লাহ যিনি তার নামে এ তীর ছুটছি এই বলে আপনি যদি আমাকে তীর ছোড়েন তাহলে আমাকে হত্যা করতে পারবেন এছাড়া সম্ভব নয় বাদশাহ তাই করল সকল মানুষকে সমবেত করেছে সমবেত করে সেই উঁচু জায়গায় বাচ্চাকে রেখে তাকে এখন তীর নিক্ষেপের মাধ্যমে হত্যা করবে তবে বাদশাহ পরীক্ষা করে দেখলো তাকে এমনি আগে তীর নিক্ষেপ করে মারার চেষ্টা করল একাধিকবার চেষ্টা করেও তাকে তীরের আঘাতে মারা সম্ভব হয়নি তার কোনো কিছুই ক্ষতি হয়নি তাই সকলের সামনে সেই বাচ্চা তখন সকলের সামনে কিছু বক্তব্য দিলে বলে যে দেখুন আমাদের মালিক হলেন একমাত্র আল্লাহ হওয়া তালা আমাদের স্রষ্টা আল্লাহ সুতরাং আমাদেরকে আবাদত করতে হবে একমাত্র সেই আল্লাহর যিনি আমাদেরকে ধ্বংস করলে আমরা ধ্বংস হব যিনি আমাদেরকে সুস্থ রাখলে আমরা সুস্থ থাকব এই আল্লাহ সুহানা হুয়া তালার প্রতি আমাদেরকে বিশ্বাস রাখতে হবে তিনি ছাড়া আমাদের কোনো রব নেই তিনি ছাড়া আমাদের কোনো মাবুদ নেই এই বক্তব্য রেখেই সেই বাচ্চা এরপরে প্রস্তুত হয়ে তাকে সেইভাবেই বিসমিল্লাহ রব্বিল গোলাম এই বলে তীর ছোড়ার জন্য নির্দেশ দিলে তাকে যখন এই বিসমিল্লাহে অরব্বিল গোলাম বলে তীর নিক্ষেপ করা হয় সাথে সাথে সেই তীরের আঘাতে রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে গিয়ে সেখানেই তার জীবন শেষ হয় সে ইন্তেকাল করে সুপ্রিয় দর্শক শ্রোতা সে বাচ্চা কেন এই প্রস্তাব দিল তাকে হত্যা করার জন্য এবং মানুষকে এভাবে সমবেত করে আসলে যখন এই সেই বাচ্চাকে হত্যা করা হলো এভাবে সাথে সাথে উপস্থিত সকল মানুষেরা এই বাচ্চার অবস্থা দেখে তারা বুঝতে পারল যে আসলেই এই শাসক সে কখনো রব নয় রব হলেন প্রকৃতপক্ষে আল্লাহ সুবহান আলা উপস্থিত সকল দর্শক সাথে সাথে তারা আল্লাহর প্রতি ইমান এনে ফেলল এবং তারা আল্লাহকে রব হিসাবে গ্রহণ করে আল্লাহকে বিশ্বাস করল কিন্তু এই পর্যায়ে একটি বিশৃঙ্খলা ঘটে যায় যখনই তারা আল্লাহকে ইমান আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর প্রতি ইমান আনে বাদশাহ সেই পরিস্থিতি দেখে তাদের আরো কঠিন শাস্তির ব্যবস্থা করার চেষ্টা করলে প্রচার প্রসার ঘটে অনেকে ইমানদার হলেন সুপ্রিয় দর্শক শ্রোতা আসলেই এ বিশাল কাহিনী আমাদেরকে অনেক শিক্ষা দেয় আমরা এই কাহিনী থেকে শিক্ষা নিতে পারি আল্লাহ সুবহান তিনি হলেন একমাত্র মানুষের জীবন মরণের মালিক আল্লাহ রাবুল আলমিন বলেন কুল ইন্না সলাতি অনুসুকি ও মাহিয়া ও লিল্লাহ রব্বিল আলমিন লা বলে দাও আমার সালাত আমার হজ আমার কুরবানি আমার সালাত আমার কুরবানি আমার জীবনের সব আবাদত লিল্লাহ রব্বিল আলমিন গোটা বিশ্বের রব যিনি গোটা বিশ্বের মালিক যিনি সেই আল্লাহ সুবাহানা হুয়া তালার জন্যই লা শারিক আলাহ যে আল্লাহর কোনো শরিক নেই যে আল্লাহর কোনো অংশীদার নেই বিধান দেওয়ার ক্ষেত্রেও তার বিধানেই মেনে নিতে হবে অন্য কোনো মানুষের কোনো গোষ্ঠীর কোনো দল কোনো পক্ষের মানবরচিত বিধান কখনো মানুষ মেনে চলতে পারে না মানুষ মাথা নত করবে একমাত্র তার কাছেই অন্য কোনো সৃষ্টিজীবীর কাছে মাথা নত করতে পারে না মানুষ তার জীবন মরণের কল্যাণ কামনা করবে শুধু একমাত্র তার কাছেই কোনো শাসকের কাছেও নয় কোনো রাজা বাদশার কাছেও নয় কোনো পীর বুজুর্গের কাছেও নয় কোনো অলিয়া উলিয়ার কাছেও নয় মানুষ তার জীবনের কল্যাণ অকল্যাণ প্রার্থনা করবে শুধু আল্লাহর কাছে মানুষ সুস্থ জীবিত থাকার আবেদন জানাবে শুধু আল্লাহ তালার কাছে মানুষ বিপদ আপদ থেকে মুক্তির আবেদন নিবেদন করবে একমাত্র আল্লাহর কাছে আর যে আল্লাহর উপর প্রতিষ্ঠিত থাকবে আল্লাহ সুবাহ যাকে রাখবেন দুনিয়ার সকলেও চেষ্টা করলেও তাকে কিছু ক্ষতি করতে পারবে না এটাই আমরা শিক্ষা নিতে পারি আল্লাহ আমাদের সকলকে সে শিক্ষা গ্রহণ করে যেন আমরা আল্লাহর পর পূর্ণ ইমান এনে সেই ইমানে অটল থাকতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ তাআলা আলমিন ওসলাল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলিহি আলহি সাহবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু